Thank you. इदं कल्मषापं श्रवणमङ्गलं श्रीमदासं गुरुविनन्ति गुरुदारुणा श्री श्री रामकृष्ण द्वादश संयम इंद्रियम सर्वत्र समवर्तय ते पापन बंती मामेव सर्वभूत कथा श्रीयुक्त केशव छे सहित सर्वभूत द्वितीय कथा भाटा पड़िया स्थानीय को कलिकता देव में द्रुत गति चलिए তাই কোল পার হইয়া কোম্পানির বাগানের দিকে আরো খানিকটা বেড়াইয়া আসিতে ক্যাপ্টেনকে হুকুম করে দিয়েছেন কতদূর যাহা ইহা ছিল অনেকেরই জ্ঞান নেই তাহারা মগ্ন হইয়া রামকৃষ্ণের কথা শুনিতেছেন কোন দিক দিয়া সময় যাইতেছে পৌঁছিলেন এইবার মুড়ি নারকেল খাওয়া হইতেছে সকলেই কিছু কিছু পঁচড়ে লইলেন ও খাইতেছেন আনন্দের হাট কেশব মুড়ির আয়োজন করে এনেছেন এই অবসরে ঠাকুর দেখলেন বিজয় ও কেশব দুজনেই ভাবে বসে আছেন তখন ঠাকুর যেন দুইজন অবর ছেলেকে ভাব করিয়া দিলেন সর্বভূতে দিতে কথা শ্রীরামকৃষ্ণ কৃষকের প্রতি ওগো এই বিজয় এসেছেন তোমাদের ঝগড়া বিবাদ যেন শিব ও রামের যুদ্ধ ভাষ্য রামের গুরু শিব যুদ্ধ হল দুজনের ভাবও হরণ কিন্তু শিবের ভূত প্রেতগুলো আর রামের বানরগুলো ওদের ঝগড়া কিচকিচি আর মেটে না উচ্চ আসল আপনার লোক তা এরূপ হয়ে থাকে লক্ষ যে রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন আবার যেন মায়ের চেয়ে আলাদা মঙ্গল বার করে মার মঙ্গল আর মেয়ের মঙ্গল যেন দুটো আলাদা কিন্তু এর মঙ্গলে ওর মঙ্গল হয় ওর মঙ্গলে এর মঙ্গল হয় তেমনি তোমাদের এর একটি সমাজ আছে আবার ওর একটি দরকার সকলের আসল তবে এইসব চাল যদি বলো ভগবান নিজে লীলা করছেন সেখানে জটিলে কুটিলে কি দরকার জটিলে কুটিলে না থাকলে লীলা পুরুষটাই হয় না সকলের আসল জটিলে কুটিলে না থাকলে রগড় হয় না উচ্চ আসল রামানুষ বিশিষ্ট দ্বৈতবাদী তার গুরু ছিলেন অদ্বৈতবাদী শেষে দুজনের অমিল গুরু শিষ্য পরস্পর মত খনন করতে লাগল এরূপ হয়ে থাকে যাই হোক তবু আপনার বোধ ঠাকুর নৌকুটিয়ারে গিয়েছিলেন কেশব সেনের সাথে আমরা জানি এই যে কোচবিহারের সাথে ঠাকুরেরও এখানে আমরা একটা যোগ দেখি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তিনি কোচবিহারের রাজা কেশব সেন যে নৌকো ব্যবস্থা করেছিলেন সেই নৌকোটি ছিল জাহাজটি ছিল কোচবিহারের রাজা এবং সেই জাহাজটির নাম ছিল স্টিম ওয়াচার মহারাজের জাহাজ এই জাহাজে কেশব সেনের সাথে ছিলেন আমরা দেখেছি ত্রৈলক্ষ প্রভৃতি ব্রাহ্ম বর্তমান এবং সাথে এই রাজ পরিবারে কুমার গজেন্দ্র নারায়ণ এবং নাগেন নগেন্দ্র নারায়ণ প্রভৃতিরাও ছিলেন ঠাকুরের সাথে ঠাকুরের সাথে যে নৌকবিহারে তারা ছিলেন এই গজেন্দ্র নারায়ণ কুমার গজেন্দ্র নারায়ণ তিনি ছিলেন রাজা নিতেন্দ্র নারায়ণের জ্ঞাতিক ভাগ এবং পরবর্তীকালে আমরা দেখছি এই ঘটনাটি ঘটেছিল পয়লা শ্রাবণ পনেরোই জুলাই আঠাশে একাশি খ্রিস্টাব্দে এই আঠারোশো একাশি খ্রিস্টাব্দের তেরোই আগস্ট তিনি মহারানী সুনীতি দেবীর যে দ্বিতীয় বোন সাবিত্রী দেবীর সাথে তার বিবাহ অর্থাৎ আমরা দেখছি কেশব সেনের দু মেয়ে এই কোচবিহারের রাজ পরিবারে তারা এসেছিলেন পুত্র এবং পরবর্তীকালে ঠাকুর তিনি যখন কমল কুটিরে যে কমল কুটিরে ঠাকুর থাকতেন সেই কমল কুটিরে গিয়েছিলেন এবং সেখানে এই গজেন্দ্রনারায়ণ উপস্থিত ছিলেন গজেন্দ্রনারায়ণ এবং সাবিত্রী তারা উপস্থিত ছিলেন এবং ঠাকুর দেখবেন এখানে আবার তিনি বলছেন মাঝে মাঝে কখনো কখনো কুচবিহারেরও নাম তিনি তুলে ধরেছেন সেই কোচবিহার রাজার ব্যবস্থাপনায় শ্রীযুক্ত কেশব সিংয়ের সাথে তিনি নৌকবিহারে গিয়েছিলেন এবং কেশবের উদ্দেশ্য ছিল কেশবের সাথে কেশবের সাথে অন্যান্য যে বিবাদ কেশবের সাথে তার যে ব্রাহ্ম সমাজের যে মতান্নৈকত সৃষ্টি হয়েছিল সেই বিজয় গোস্বামী প্রভৃতি তাদের সাথে যে বিরোধ দেখা দিয়েছিল তার সেটা যাতে মিটে যায় সেই জন্য তিনি চেষ্টা করেছিলেন ঠাকুর চেষ্টা করেছিলেন স্বাভাবিক এসবের বিবাহের ব্যাপারে তিনি আরো বলেছেন এটা সংসারিক সংসারে থাকতে গেলে সন্তানের পুত্র কন্যার ভালো দেখাটা এটা সংসারে মানুষের দায়িত্ব বা কর্তব্য এখানে কেশব সেন কোনো অন্যায় কিছু করেননি কেশব শিক্ষা গুরুগিরি ও ব্রাহ্ম সমাজ গুরু এক সচ্ছিদানন্দ ঠাকুর কেশব সেন ঠাকুরের অনুরাগী হয়েছিলেন পরবর্তীকালে তিনি প্রথম সেই সময়কার দিনে ঠাকুরের সম্পর্কে ঠাকুরের যে তার ব্যক্তিত্ব তার যে আধ্যাত্মিকতা তিনি যে সাধারণ মানুষ নন সে সম্পর্কে তিনি লিখে জনসমাজে প্রচার করেছিলেন তার যে গ্রাম্য সমাজের পত্রিকা সেখানে তিনি লিখে ঠাকুরের বাদ প্রচার করতেন পরবর্তীকালে আমরা দেখি বিভিন্ন সাহিত্যিক সে সম্পর্কে তার যে জীবন সেগুলো তুলে ধরার চেষ্টা আছেন পরবর্তীকালে দেখবেন এখানে ঠাকুরের সাথে যে সমস্ত কথাবার্তা বা কমল কুটিতে যখন গিয়েছিলেন যে সমস্ত কথাবার্তা সেই কথাবার্তার মধ্যে ঠাকুর তাকে ধীরে ধীরে এই যে থাকার উপাসনা ব্রাহ্ম সময় তারা নিরাকার উপাসনা করে থাকে থাকার উপাসনার যে কি প্রয়োজনীয়তা সেটাও যে একটি মাধ্যম সেটাও যে একটি উপায় এবং সেই পথে নিয়ে আসার কৃষককে চেষ্টা করেছিলেন বিখ্যাত সাহিত্যিক সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি একটি কেশব সেনের সম্পর্কে রচনা আগেকার তিনি যে দুর্ঘটনা আপনারা দেখেন সেখানে তিনি লিখেছেন যে পরবর্তীকালে এই কেশব সেন তিনি দুর্গপুজো বাড়িতে দুর্গাপুজো করেছিলেন ফলে এর দ্বারা বুঝতে পারি কেশব সেনের জীবনে ঠাকুরের কি প্রভাব ঠাকুরের প্রভাব তার জীবনে প্রতিনিয়ত প্রতিফলিত হয়েছিল সকলে আনন্দ করিতেছেন ঠাকুর কেশবকে বলিতেছেন তুমি প্রকৃতি থেকে শিষ্য করো না তাই এইরূপ ভেঙে যায় মানুষগুলি দেখতে সব একরকম কিন্তু ভিন্ন প্রকৃতির কারো ভেতর সত্যগুণ বেশি কারো রজগুণ বেশি কারো তমগুণ পলিগুলি দেখতে সব একরকম কিন্তু কারো ভেতরে ক্ষীরের পোর কারো ভেতর নারকেলের ছায় কারো ভেতরে কলাইয়ের সকলে নাম করো আমার কি ভাব জানো আমি খাই দায় থাকি আর মা জানে ঠাকুরের জীবনে আমরা দেখেছি তার এই যে স্বর্ণাগতি অবস্থা মায়ের প্রতি তার যে শ্রদ্ধা মায়ের প্রতি যে ভালোবাসা বালক স্বভাব যে আচরণ মায়ের প্রতি যে শ্রদ্ধা সে শ্রদ্ধা বা যে স্মরণাগত ভাব পরবর্তী আমরা দেখবেন ঠাকুর মায়ের কাছে বারে বারে প্রার্থনা করছেন দেহসুখ চায় না মা অনিমাদি অষ্টাদি শক্তি চাই না শুধু এই করো যেন আমি তোমার শরণাগত হয়ে থাকতে পারি বারে বারে ঠাকুর সেই একই প্রার্থনা করছেন এই কথা যেতে আমরা দেখি আমরা আমার তিন কথাতে গায়ে কাটা বেজে গুরু কর্তা আর বাবা এগুলোর মধ্যে আমরা দেখি এই যে অহংকার অহংকার যদি এসে পড়ে যদি অহংকার আসে আমাদের মধ্যে যদি অহংকার এসে উপস্থিত হয় তবে সাধন ভজনের পক্ষে সেগুলো একটি প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় গুরু এক সচ্চিদানন্দ তিনি শিক্ষা দেবেন গুরু সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছি গুরু সম্পর্কে গুরুগিরি করতে গেলে তার কিছু যোগ্যতা থাকা প্রয়োজন শাস্ত্র বলছেন শান্ত তান্ত নিবিশন্তি শান্ত বসন্ত লোকহিতম চরন্ত গুরু হবেন সাহায্য বৈষ্ণব শাস্ত্রকার বলছেন তৃণাদপি সুনিচেন তররূপী সহিষ্ণু অমানীন মানদে কীর্তনিয়ান সদা গুরু সম্পর্কে এগুলো বিভিন্ন শাস্ত্রে তার পরিপরি দৃষ্টান্ত দিয়েছেন গুরু এক সচ্চিদানন্দ ঠাকুর সেটা বলছেন গুরু অর্থাৎ পরম গুরু যাকে আমরা ইষ্ট বলি তিনিই হচ্ছেন প্রকৃত গুরু তিনি শিক্ষা দেবেন আমার সন্তান ভাব মানুষ গুরু মেলে লাখ লাখ সকলেই গুরু হতে চায় শিষ্য প্রিয় হতে চায় ঠাকুরও এটা একটা খুব সুন্দর কথা বলেছেন গুরুর থেকে শিষ্য যদি আমরা না হতে পারি শিষ্যেরও কিছু যোগ্যতা থাকা প্রয়োজন আমি যদি না আমি যদি না ঠিক ঠিক শিষ্য হতে পারি শিষ্য যদি ঠিক হয় গুরুরও মহত্ব শিষ্য যদি যোগ্য হয় শিষ্য যদি গুণী হয় সেখানে গুরুরও মহত্ব বেশি লোকশিক্ষা দেওয়া বড় কঠিন যদি তিনি সাক্ষাৎকার হন আর আদেশ দেন তাহলে হতে পারে এই জন্য শাস্ত্র বলছে শাস্ত্র দ্রষ্টা শাস্ত্র বেত্তা এই সমস্ত টার্মগুলো আমরা শাস্ত্রের ক্ষেত্রে দেখি শাস্ত্রবক্তা শাস্ত্র তিনি উপলব্ধি করেছেন শাস্ত্রের যে তত্ত্বকথা তিনি নিজের জীবনে উপলব্ধি করেছেন সেই সমস্ত মানুষই কেবলমাত্র লোক শিক্ষা দিতে পারে তারা যদি লোক শিক্ষা দেয় তখন তাদের যে যে উপদেশ সেই উপদেশ তার যে মর্মার্থ সেটা আমাদের জীবনের ক্ষেত্রে খুব উপযোগী হয় নারদ সুখদেব আদি আদেশ হয়েছিল শঙ্করের আদেশ হয়েছিল এই লোকশিক্ষার ব্যাপারে আমরা থাকা আজকালকার দিনে বা পরবর্তীকালে স্বামীজির সময় আমরা দেখেছি স্বামীজিও এই জিনিসটির উপর বলেছেন যদি গুরুর ক্ষেত্রে তিনি বলেছেন তিনি কেবলমাত্র দীক্ষা বা গুরুকরণ করতে পারে যার মধ্যে এই সমস্ত গুণ শান্ত দান্ত শান্ত অর্থাৎ যে কিনা ইন্দ্রিয় নিগ্রহ করেছেন অর্থাৎ যে কিনা সন্ন্যাসী সন্ন্যাসী যদি না হয় তার গুরু হওয়ার কোনো অধিকার নেই স্বামীজি এটা বারে বারে বলেছেন স্বামীজি বলছেন শঙ্কর বুদ্ধ রামায়ণ চৈতন্য এরা সবাই ছিলেন সন্ন্যাসী কবে কোথায় শুনেছি সংসারের দাস মানুষ সেবার শিক্ষা দেয় শিক্ষা দেবার সে কে স্বামীজি বারে বারে এই কথা তিনি তার যে রচনাগুলি যদি আমরা দেখি সেখানে বলেছেন তার কারণ কি যদি আমি নিজে না সংযম করতে পারি আমার মধ্যে সেই সংযম বোধ যদি না আসে আমি তবে কি উপদেশ মানুষকে দেব সেই জন্য তিনি বলছেন নারদ সুখদেব আদি আদেশ হয়েছিল শঙ্করের আদেশ হয়েছিল এদের এরা সবাই ছিলেন সন্ন্যাসী কলকাতার উপযুক্ত তো যতক্ষণ কাঠে জাল দুধ ফোঁস করে পড়ে কাঠ টেনে নেই কোথাও কিছু নেই কলকাতার লোক হুজুগে এই এখানটায় কুয়া পড়ছে বলে জল চায় সেখানে পাথর বলত ছেড়ে দিলে আবার এক জায়গায় খুঁড়তে আরম্ভ করলে সেখানে বালি মিলে গেল ছেড়ে দিলে আরেক জায়গায় খুঁড়তে আরম্ভ করলো এই রকম অর্থাৎ সাধন ভোজনের ক্ষেত্রে এই যে নিষ্ঠা নিষ্ঠা যেটা আমরা কতটা ক্লাসে আলোচনা করেছিলাম শ্রদ্ধা আদৌ শ্রদ্ধা শাস্ত্রে প্রথমে বলছেন আদৌ শ্রদ্ধা প্রথমে শ্রদ্ধা শাস্ত্রের প্রতি শ্রদ্ধা শাস্ত্রের প্রতি ভালোবাসা ঈশ্বরের প্রতি ভালোবাসা আমাদের যদি আমরা দেখি পরবর্তীকালে ঠাকুরও বলছেন স্বামীজিও সেখানে বলছেন এই জন্য আমাদের কিছু গুণ থাকা প্রয়োজন আদৌ শ্রদ্ধা শ্রদ্ধা যদি না থাকে শাস্ত্রের প্রতি ভালোবাসা যদি না থাকে নিজের জীবনের যে লক্ষ্য সেই লক্ষ্যে যদি দৃঢ় প্রতিজ্ঞ না হয় তবে আমাদের পক্ষে সেই পথে এগিয়ে যাওয়া সম্ভব নয় সেই জন্য বলে আগে বলছেন সেইরূপ নিষ্ঠা সেইরূপ প্রতিজ্ঞা সেইরূপ চেষ্টা সারা জীবন দিয়ে দেব এই উদ্দেশ্যে যদি জীবন অতিবাহিত করতে পারেন সেইরূপ যে প্রতিজ্ঞা আমার মনে মনে আদেশ হলে হয় না আবার মনে মনে আদেশ হলে হয় না তিনি সত্য সত্যই সাক্ষাৎকার হন আর কথা কন তখন আদেশ হতে পারে সে কথা জোর কত পর্বত চলে যা শুধু লেকচার দিন কতক লোক শুনবে তারপর ভুলে যাবে কথা অনুসারে সে কাজ করবে না কি সুন্দর কথাগুলো ঠাকুর বলছেন সেই জন্য বলছেন শাস্ত্রে সেই জন্য বলছেন শাস্ত্র শাস্ত্র বলা বা শাস্ত্র পাঠ করা শাস্ত্রের সাথে সাথে নিজের জীবনে যদি না থাকে উপলব্ধি যদি না থাকে সে শাস্ত্র পাঠের বা তার কোনো যুক্তিকতা নেই নিজের জীবনে সেগুলো যদি প্রতিফলিত করতে পারে তবেই শাস্ত্র পাঠ আমাদের জীবন শাস্ত্র জীবনে শাস্ত্রের উপলব্ধি জীবনটা যদি শাস্ত্রের অনুরূপ হয় তখনই সেই জীবন সার্থক প্রদেশে হালদার পুকুর বলে একটি পুকুর আছে ঠাকুর কি সুন্দর উপমাটা দিচ্ছেন পাড়ের রোজ সকালবেলা বাজছে করে রাখত যারা সকালবেলা আসে খুব গালাগাল দেয় আবার তারপর দিন সে বাহ্য আর থামে না সকলের হাস লোকে কোম্পানিকে জানালো তারা একটা চাপরাশি পাঠিয়ে দিলে সে যখন একটা কাগজ মেরে দিলে বাহ্য করিও না তখন সব বন্ধ ঠাকুর দেখুন সাধারণ দৃষ্টি সাধারণ ঘটনা সেই ঘটনার মধ্যে দেখুন তার যে মনটা যদি উচ্চ হয় সবসময় প্রতিটি ক্ষেত্রে উচ্চ চিন্তা করে সাধারণ ঘটনা সকালবেলা গিয়ে পুকুর পাড়ে পায়খানা করে দেয় গালিগালাজ করে আবার পরের দিন নিত্য নৈমিত্তিক ঘটনা কিন্তু সেখানে ঠাকুরের মনটা কোথায় ঠাকুর সর্বদা ঈশ্বর কেন্দ্রে যা কিছু দেখছেন সেই ঈশ্বর কেন্দ্রে ঠাকুর দেখছেন যে একটা পুলিশ এসে কোম্পানির লোক এসে যেই চিট লিখে দিলেন সাথে সাথে বন্ধ অর্থাৎ মানুষের যদি যোগ্যতা না থাকে যদি যোগ্য না থাকে শাস্ত্র করে উপলব্ধি করতে না পারে সেই জন্য বলছেন বাক বৈকরিক সব শাস্ত্রে খুব সুন্দর বলছেন বিবেক চূড়ামণিতে বলছেন বাক বৈকরিক শব্দোচ্চরী শাস্ত্র বাখ্যান কৌশল বৈদুষাং বিদুষাং তৎপদ ভুক্তয় নত মুক্ত কি সুন্দর কথা কথার পুজোরি কি সুন্দর কথা বলেন কি সুন্দর বক্তৃতা করেন কিন্তু নিজের জীবনে যদি না থাকে তার সে জীবনের কোনো সে কথার কোনো মূল্য নেই সে কথার কোনো গভীরতা নেই সেই জন্য বলছেন যে যেই চাপরাস কোম্পানির চাপরাস এসে লিখে দিলেন সাথে সাথে বন্ধ কারণ সেই রূপ যদি যোগ্যতা থাকে সেই ব্যক্তি যদি হয় তার যে শিক্ষা সে শিক্ষার গুরুত্ব কথা সেটা ঠাকুর বলছেন লোকসেবা দেবে লোকশিক্ষা দেবে তবে চাপরাস চায় না হলে হাসির কথা হয়ে পড়ে আপনারই হয় না আবার অন্য লোক শাস্ত্রগীতাতেও সে যেন বলছেন অন্ধ নৈব নিয়মানা রথান্দা এক অন্ধ আরেক অন্ধকে যদি নিয়ে যায় তখন যে কি অবস্থা হয় সেই অবস্থা কানা কানাকে পথ দেখিয়ে যাচ্ছে হিতে বিপরীত ভগবান লাভ হলে অন্তর্দৃষ্টি হয় তার কি রোগ বোঝা যাক উপদেশ দেওয়া যাক আদেশ না থাকলে আমি লোক শিক্ষা দিচ্ছি এই অহংকার ঠাকুর যদি এই সমস্ত কথা কাকে বলছেন তখনকার দিনের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব কেশবচন্দ্র সেনকে কেশবচন্দ্র সেনকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব উপদেশ দিচ্ছেন অহংকার উপদেশ কোথা থেকে দিচ্ছেন নিজের উপলব্ধি থেকে নিজের উপলব্ধি সেই জন্য এত গুরুত্ব এত বিশিষ্ট বক্তা সেই বিশিষ্ট বক্তা বা এত বিদগ্ধ পণ্ডিত সেই সেই মতো লোক তিনি কিনা নিশ্চুদ্ধ হয়ে স্তব্ধ হয়ে সমস্ত কিছু শুনছেন অহংকার হয় অজ্ঞানে অজ্ঞানে বোধ হয় আমি কর্তা ঈশ্বর কর্তা ঈশ্বরই সব করেছেন আমি কিছু করছি না এ বোধ হলে সে তো জীবন মুক্ত আমি কর্তা আমি কর্তা এই বোধ থেকে যত দুঃখ যত অশান্তি কেশমাদি কেশবাদি ব্রাহ্মদেহকে কর্মযোগ সম্পদে সম্বন্ধে উপদেশ শ্রীরামকৃষ্ণ তোমরা বলো জগতের উপকার করা জগৎ কি এতটুকু কাজ আর তুমি কে যে জগতের উপকার করবে তাকে সাধনের দ্বারা সাক্ষাৎকার করো তাকে লাভ করো তিনি শক্তি দিলে তবে সকলে হিত করতে পারো নচেত নন কি সুন্দর কথাটি ঠাকুর বললেন কর্মযোগের কথা স্বামীজিও বলছেন স্বামীজির বইগুলো যদি পড়েন স্বামীজিও বলছেন প্রত্যেকটা ঘরকে এই যেখানে আপনারা আছেন এই অঞ্চলে যদি হাজারটি এরকম দাতব্য চিকিৎসালয় তৈরি করা যায় দেখবেন তাতেও যে সমস্যা সমস্যার কোনো সমাধান নেই কিন্তু সব থেকে বড় নিজের জীবনটা নিজের জীবনটা যদি ঠিকভাবে করতে পারেন সেজন্যই আশা সেটাই হচ্ছে উদ্দেশ্য ফলে সেবা বা সেবামূলক কাজ সেগুলো হচ্ছে উপলক্ষ মাত্র স্বামীজি সেই জন্য বলছেন আত্মনমোক্ষার্থম আত্মনমোক্ষার্থম সেই জন্য রামকৃষ্ণ মন মিশনের যে মত আত্মনমোক্ষার্থম জগৎ দিক প্রথম কর্তব্য হচ্ছে নিজের মুক্তি নিজের মুক্তি লাভ তারপর জগতের কল্যাণ তিনি শক্তি দিলে আবার কেউ কেউ সেখানে আত্মনয় জগদ্ধিতায় চ মানে দুটো একসাথে সেখানে আবার কেউ কেউ করে থাকেন যতদিন না লাভ হয় ততদিন সব কর্ম ত্যাগ করবো একজন ভক্ত জিজ্ঞাসা করছেন শ্রীরামকৃষ্ণ না কর্ম ত্যাগ করবে কেন ঈশ্বরের চিন্তা তার নাম গুণগান নিত্য কর্ম এসব করতে হবে ব্রাহ্মভক্ত সংসারের কর্ম বিষয় কর্ম শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তাও করবে সংসার যাত্রার জন্য যেটুকু দরকার কিন্তু এই যে কিন্তু কিন্তুর উপর ঠাকুর জোর দিচ্ছেন তাও করবে সংসার যাত্রার জন্য যতটুকু দরকার সেটুকু করবেন কিন্তু কেনে নির্জনে তার কাছে প্রার্থনা করতে হবে ঠাকুরের এই যে উপদেশ এই উপদেশ দেখবেন বিভিন্ন জায়গায় তিনি এই কেঁদে কেঁদে নির্জনে ঈশ্বরের কাছে প্রার্থনা করা সেই কথাটি তিনি বারে বারে বলছেন কেঁদে নির্জনে তার কাছে প্রার্থনা করতে হবে স্বামী ব্রহ্মানন্দজি মহাদেব ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ যদি পড়েন সেখানে খুব সুন্দর বইটি বইটি আমাদের সাধন ভোজনের ক্ষেত্রে যারা সাধন ভোজন করতে চায় তাদের ক্ষেত্রে একটি খুব উপযোগী গ্রন্থ আমরা যখন রামকৃষ্ণ আমাদের যখন ট্রেনিং পিরিয়ড হয় যখন আমরা ব্রহ্মচারী অবস্থায় ট্রেনিং করি তখন এই বইটি আমাদের পাঠ্য থাকে ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ সেখানে মহারাজ কয়েকটি উপদেশ দিচ্ছেন যেমন তিনি বলছেন নিশাকালে জব করবি নিশাকালে জব করবি আর তিনি আরও উপদেশ দিচ্ছেন নিজের মৃত্যু চিন্তা করবি কারণ কি প্রত্যেকটি কথার মধ্যে একটা অর্থ আছে তত্ত্ব আছে মৃত্যুতে চিন্তা যদি করি আমি যদি চিন্তা করি আমার মৃত্যু আজকে এখনো বসে আছি হঠাৎ আমার যদি মৃত্যু হয়ে যায় কি হবে কিন্তু আমরা সবসময় নিজের মৃত্যুটা চিন্তা করি যদি মৃত্যু চিন্তা করি তখন দেখবেন এই জীব শরীরটার প্রতি বা দেহটার প্রতি যে আসক্তি আসক্তিটা চলে যায় সেই জন্য ঠাকুরও সেই জন্য বলছেন কেঁদে কেঁদে নির্জনে প্রার্থনা সংসার করবে সংসারে যেহেতু কাজ করবেন তাতে কোনো দোষের নয় কিন্তু কেঁদে নির্জনে তার কাছে প্রার্থনা করতে হবে যাতে ওই কর্মগুলি নিষ্কামভাবে করা যায় আর বলবে হে ঈশ্বর আমার বিষয়কর্ম কমিয়ে দাও কেননা ঠাকুর দেখছি যে বেশি কর্ম জুড়লে তোমায় ভুলে যায় কি সুন্দর একটা সাথে সাথে সহজ সরলভাবে কিন্তু সেখানে উপস্থিত আছেন কে চন্দ্র সেন এই যে আন্তরিকতার সাথে বলছেন কারণ নিজের জীবনে এই যে উপলব্ধি উপলব্ধি করে তিনি বলছেন এখানে কোনো শাস্ত্র পাঠ করে শাস্ত্রের বই পড়ে এখান থেকে যেরকম আমি বলছি এখান থেকে কথামৃত থেকে বলছি এখান থেকে বলছি সেগুলো আমি পড়েছি পড়ে আমি সেগুলো বলছি কিন্তু ঠাকুর সেগুলো উপলব্ধি করেছেন দেখছেন একটা দিন প্রত্যেকটা দৃষ্টিতে তার চিন্তাতে সেই ঈশ্বর কেন্দ্রিক মন যা কিছু সমস্ত কিছু সেই ঈশ্বর কেন্দ্রিক ইয়াত্র শাস্ত্র বলছেন ইয়াত্র ইয়াত্র মনোজাতি তত্র তত্র কৃষ্ণ স্ফুরে যেখানে যেখানে মন যাচ্ছে সেখানেই শ্রীকৃষ্ণ সর্বভূতে শ্রীকৃষ্ণ দর্শন করছেন ইয়াত্র মনোজাতি তত্র তত্র কৃষ্ণ স্ফুরে আবার শাস্ত্র বলছেন অত্র অত্র মনোজাতি তত্র তত্র পরম পদম সেই জন্য ঠাকুরের কথা এত জোর আর বলবে হে ঈশ্বর আমার বিষয় কর্ম কমিয়ে দাও কেননা ঠাকুর দেখছি যে বেশি কর্ম জুগলে তোমায় ভুলে যায় শাস্ত্র সম্পর্কে আমরা এর আগে দেখেছি যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শাস্ত্রকাররা তারা বলেছেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের যে সংসারের দায়িত্ব সেই দায়িত্ব আমাদের কর্তব্য সেগুলো কাজ করা প্রয়োজন অপত্য শৈব চাপত্যম যে আগেকার দিনে যে বিধান ছিল ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাস ব্রহ্মচর্য অবস্থাতে অর্থাৎ শিক্ষাকালীন অবস্থা তারপর সংসার জীবন যাপন চতুরা আশ্রমের কথা আমরা পাই তারপর গারস্থ জীবন গারস্থ করার পর তারপর বানপ্রস্থ জীবন আজকালকার দিনে এই দুটো পরবর্তী দুটো আমরা এখন দেখতে পাই না বানপ্রস্ত জীবন সেই বানপ্রস্ত জীবনের পর ঠাকুর বারে বারে জোর দিয়েছেন ঠাকুর তিনি বলেননি বা সন্ন্যাস আশ্রমে চলে যাওয়ার জন্য কিন্তু বারে বারে মনটিকে আশ্রম কেন্দ্রিক করা সেই জন্য ঠাকুর বলছেন অপত্য শৈব যা আপত্তম বলি পালি পলিতম আত্মন খুব সুন্দর কথাটি শাস্ত্র বলছেন বলি পালি ফলিত মাত্মনা অপত্য শৈব যা পথন তৎকালীন প্রযোজয় খুব সুন্দর কথাটি শাস্ত্র কোট করে তিনি বলছেন যখন দেখবেন চুল পাকতে শুরু করেছে অথবা যখন দেখবেন আপনার যে সন্তানের সন্তান এসে উপস্থিত অপত্য শৈব যা আপত্য তখন কি করবেন তখন সেই সমস্ত কিছু ত্যাগ করে তখনকার দিনের বিধান ছিল বনে চলে যাওয়া বা কোনো আশ্রমে গিয়ে সাধন বজনে মন নিবিষ্ট করা কিন্তু ঠাকুর অতটা কঠিন হননি কিন্তু তিনি বলেছেন যখন এইসব অবস্থায় সে উপস্থিত তখন ঠাকুরের কাছে প্রার্থনা করা আমার বিষয় কর্ম কমিয়ে দাও বিষয় কর্ম কমিয়ে দেওয়ার কারণ কি কেননা ঠাকুর দেখছি বেশি কর্ম জুটলে তোমায় ভুলে যায় ধীরে ধীরে মনটাকে ঈশ্বরমুখী করা মনে করছি নিষ্কাম কর্ম করছি কিন্তু সকাম হয়ে পড়ে হয়তো দান সদাব্রত বেশি করতে গিয়ে লোকমান্য হতে হতে ইচ্ছা হয়ে পড়ে শম্ভু মল্লিক হাসপাতাল ডাক্তারখানা স্কুল রাস্তা পুষ্করিণীর কথা বলছিল আমি বললাম সম্মুখে যেটা করলো না করলে নয় সেটাই নিষ্কাম হয়ে করতে হবে কি সুন্দর কথাটি বলেছেন অর্থাৎ হয়তো সেবা করতে চাচ্ছি সেবার মাধ্যমে আমি উপকার মানুষের উপকার করতে চাই যারা অসহায় মানুষ তাদেরকে সেবা করতে চায় সেই জন্য সেবা যদি আমি পুরো একদম মন প্রাণ দিয়ে সেবা কাজে লেগে পড়লাম কিন্তু ঠাকুরকে উপদেশ দিচ্ছেন যতটুকু না করলে নয় সম্মুখে যেটা করলে না করলে নয় সেটাই নিষ্কাম হয়ে করতে হয় ইচ্ছা করে বেশি কাজে জড়ানো ভালো নয় প্রত্যেকটি কথার পিছনে ঠাকুরের কথা এত গুরুত্ব এত জোর কারণ কি উদ্দেশ্য হচ্ছে আমরা ঈশ্বরকে ঈশ্বরকে আমাদের লাভ করা দরকার মনুষ্য জীবনের যে সার্থকতা মনুষ্য জীবনের যে চরম পরিণতি যেটা আমাদের কর্তব্য গন্তব্যস্থান সেখানে পৌঁছানো হচ্ছে আমাদের উদ্দেশ্য কালীঘাটে কানে দানি করতে লাগলো কালী দর্শন আর করো না হাসি আগে দর্শ করে ধাক্কা ধুক্কিকে কালী দর্শন করতে হয় তারপর দান যত করো আর না করো ইচ্ছা খুব করো ঈশ্বর লাভের জন্য কর্ম সম্মুখে তাই বললুম যদি ঈশ্বর সাক্ষাৎকার হন তাকে কি বলবে কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি ডিসপেন্সারি করে দাও হাসপাতাল ভক্ত কখনো তা বলে না বরং বলবে ঠাকুর আমার পাদপদ্মে স্থান দাও নিজের সঙ্গে সর্বদা রাখো পাদপদ্মে শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভক্তি দাও কর্মযোগ বড় কঠিন শাস্ত্রে যে কর্ম করতে বলেছে কলিকালে করা বড় কঠিন অন্নগত প্রাণ বেশি কর্ম চলে না জ্বর হলে কবিরাজি চিকিৎসা করতে গেলে এদিকে রোগীর হয়ে যায় বেশি দেরি হয় না কি সুন্দর কথাগুলো বলছেন যে ঠাকুর সাধারণভাবে বলছেন প্রত্যেক যুগের আমরা আগেও আলোচনা করেছি শাস্ত্র তার অনেক প্রমাণ পায় ঠাকুরও তিনি বলছেন কলিতে না দেয়া ভক্তি ভক্তির উপর তিনি জোর দিচ্ছেন শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভক্তির ভক্তিযোগী যুগধর্ম ঠাকুর বলছেন কলিযুগে ভক্তিযোগ ভগবানের নাম গুণগান আর প্রার্থনা ভক্তিযোগী ধর্ম তোমাদের তোমাদের ভক্তিযোগ ব্রাহ্ম ভক্ত সেখানে কেশব সেন আছে তারা তো একদম নিরাকার সাধনা করে ভক্তির কোনো তাদের স্থান নেই নিরাকার সাধনা করে তাদেরকেও বলছেন ব্রাহ্ম ভক্তদের প্রতিও বলছেন তোমাদেরও ভক্তিযোগ তোমরা হরিনাম করো ঠাকুর কেউ কত প্র্যাকটিক্যাল কত বাস্তব তিনি বলছেন তোমরা ওসব ছেড়ে ছুড়ে দিয়ে হরিনাম করো ঠাকুর বলছেন তোমরা হরিনাম করো মায়ের নাম গুণগান করো তোমরা ধন্য তোমাদের ভাবটি বেশি বেদান্তবাদীদের মতো তোমরা জগৎকে স্বপ্নবোধ বলো না ওরূপ ব্রহ্মী তোমরা নাও তোমরা ভক্ত কারণ তোমাদের সেই স্টেজ নেই সেই অবস্থায় তোমরা এখন উঠতে পারো না তোমরা ঈশ্বরকে পার্সন বলো ব্যক্তি বলো এও বেশ তোমরা ভক্ত ব্যাকুল হয়ে ডাকলে তাকে অবশ্যই পাবে ঠাকুরের এই যে কথাগুলো আমরা দেখছি ঠাকুর বারে বারে তিনি চাষের জন্য চাচ্ছেন যে সংসারের সাথে সাথে এই কেশব শ্রেণীর যে সেসব তিনি বারে বারে উপদেশ দিচ্ছেন এবং সেখানে যে সমস্ত ভক্তরা উপস্থিত আছেন তাদেরকেও আন্তরিক যে লক্ষ্য সেই লক্ষ্যে যাতে এগিয়ে যেতে পারেন সেই জন্য তিনি বলছেন বিবাক বিবেক বহিরাগ্য লাভ করে সংসার করতে হয় সংসার সমুদ্রে ক্রোধাদি কুমির আছে হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না বিবেক বৈরাগ্য হল সদস্য বিচারের নাম বিবেক ঈশ্বরের সব নিত্য বস্তু আর সব অসৎ অনিত্য দুদিনের জন্য এইটি বোধ করে ঈশ্বরের অনুরাগ তার উপর টান ভালোবাসা গোপীদের কৃষ্ণের উপর যেরূপ টান ছিল ঠাকুর এখানে তিনি বারে বারে বলছেন ভক্তি লাভের উপায় সম্পর্কে শাস্ত্র বিভিন্ন জায়গায় বলছেন রামানুজ তিনি তার বেদান্ত ভাষ্যে এই ঠাকুর যে বিবেকের কথা বলছেন সে বিবেকের কথা বলছেন পাঁচ রকমের ভক্তি লাভের উপায় বলেছেন বিবেক বিমোহ অভ্যাস ক্রিয়া বিভিন্নভাবে বলেছেন সেখানে আরও বলেছেন বিবেক বিমুখ অভ্যাস ক্রিয়া কল্যাণ অনাবসা এবং অনুদ্ধর্ষ বিবেক অর্থে ঠাকুর ওইখানে বলেছেন যে খাদ্যা খাদ্য বিচার রামানুজ এখানে বিবেক অর্থে বলেছেন খাদ্যা খাদ্য বিচার স্বামীজির যদি ভক্তিযোগ করেন স্বামীজিও সেখানে তিনি বলছেন খাদ্যা খাদ্য খাদ্যের উপরও আমাদের যে সাধারণ ভোজনের ক্ষেত্রে তার একটি প্রভাব থাকে যারা বৈষ্ণব শাস্ত্রকার বা যারা ভক্তি শাস্ত্রের উপর বিশ্বাস করেন তারা এ কথাটি স্বীকার করেন কারণ খাদ্যের মধ্যেও বিভিন্ন রকম দোষ থাকে প্রথম একটিকে বলছেন জাতি দোষ জাতি দোষ আশ্রয় দোষ নিমিত্ত দোষ এজন্য যদি খার যদি শুদ্ধ না হয় আমরা যেইটি খাই সেই অনুযায়ী আমাদের শরীরটি হয় সেই অনুযায়ী আমাদের মনটি হয় সেইরূপ চিন্তা করতে পারে সেই জন্য শাস্ত্র সেই জন্য বলছেন আহার শুদ্ধ সত্য শুদ্ধ সত্য শুদ্ধ ধ্রুবাস স্মৃতি আহার যদি শুদ্ধ হয় আমাদের যে চিন্তাধারাও সেটাও শুদ্ধ হয় সেই জন্য খাদ্যের বিভিন্ন দোষ আমরা শাস্ত্রে পেয়ে থাকি মানুষ চিন্তা বেদান্তের যে ভাষ্য সেখানে বলছেন প্রথম হচ্ছে জাতি দোষ স্বামীজি যে ভক্তিযোগ করেন স্বামীজি এই কথাগুলো তিনি সেখানে ভক্তিযোগে কোট করছেন প্রথম হচ্ছে জাতি দোষ রসুন পেঁয়াজ প্রভৃতি অসুস্থ খাদ্য যখন আমরা খাই তার যে দোষ দ্বিতীয় হচ্ছে আশ্রয় দোষ আশ্রয়দোষ অর্থাৎ কেউ যদি পতীত বা অভিশপ্ত কোনো পাপি লোক দুশ্চরিত্র লোক অসৎ লোক যদি সেই খাদ্য স্পর্শ করে তখন যে দোষ হয় সেটাকে বলছেন আশ্রয় দোষ নিমিত্ত দোষ তিন রকমের দোষের কথা আমরা দেখলাম একটি হচ্ছে দাত্রী দোষ আশ্রয় দোষ এবং নিমিত্ত দোষ কথাটির অর্থ হচ্ছে যদি খাদ্যের মধ্যে চুল বা ধুলা নোংরা টোংরা পড়ে থাকে সেই যে খাদ্য সেটাকে বলছেন নিমিত্ত দোষ অর্থাৎ যদি আহার শুদ্ধ হয় উদ্দেশ্য হচ্ছে আহারটি যদি শুদ্ধ হয় তখন আমাদের যে তার থেকে আমরা যে শরীরটি পাই তখন আমাদের চিন্তাগুলো শুদ্ধ হয় চিত্ত শুদ্ধ হয় আহার শুদ্ধ চিত্ত শুদ্ধ চিত্ত শুদ্ধ নীতি আহার শুদ্ধ হলে সত্য শুদ্ধ সত্য শুদ্ধ নীতি শাস্ত্র সেজন্য বলছেন শঙ্করাচার্য আবার তিনি এই কথাটিকে আমরা যদি শঙ্করাচার্যেরও সেখানে কমেন্ট্রি দেখি শঙ্করাচার্য বলছেন আর শুদ্ধের কথাটাকে অর্থ অর্থাৎ কেবলমাত্র অনেক সময় আমরা বলি শুধু সে খাওয়ার শুদ্ধ আর যদি খায় নিরামিষ খায় যদি আর খায় এখন যদি এখানে নিরামিষ খাওয়ার কথা বলে অনেকেই মুখ শুকিয়ে যাবে তাহলে কি আমাদের কি হবে আমরা যে আমিষ খায় তাদের আমাদের কি হবে শঙ্করাচার্য শঙ্করাচার্য বলছেন না শঙ্করাচার্য বলছেন আর্যাত একটি আহার আর্যাত মানে যেটা আমরা গ্রহণ করি আর্যাত মানে যা কিছু আমরা গ্রহণ করছি সেটা কেবলমাত্র যে খাচ্ছি তা না যেটা আমরা দেখছি আমাদের যে ইন্দ্রিয় পঞ্চেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসা জিহা ত্বচা সে প্রত্যেকটা ইন্দ্রিয়ের এক একটি ক্রিয়া থাকে আমি একটা সুন্দর জিনিস দেখছি আমি হয়তো সুন্দর নিরামিষ খাচ্ছেন একদম শাক শাক তো কিন্তু যখন মানুষকে দেখছেন এই দেখছেন আপনার মনটি চোখটি হচ্ছে নোংরা দৃষ্টিটা হচ্ছে নোংরা সেই জন্য সাধুদের সাধু সমাজে যখন উত্তরাখণ্ডে টান্ডে এক সাধু আরেক সাধুর সাথে যখন রিডিং করে আলাপ হয় তখন বলে ক্যা সাধু আপনার দর্শন ঠিক হ্যাঁ মানে আপনি যা দেখছেন ক্যা সাধু আপনার দর্শন ঠিক হ্যাঁ যে আপনি দেখছেন সব ঠিক দেখছেন যদি শুদ্ধ মন পবিত্র যা কিছু এই যে ঠাকুর দেখছেন হালদার পুকুরের সময় ঝগড়া করছেন পায়খানা করে দিয়ে চলে যায় সকালবেলা পায়খানা করে দিয়ে চলে যায় তখন দেখছেন এখানে স্নান করতে আসে কি নোংরা করে দিয়ে চলে গেল এসে আর ঝগড়া করে ঠাকুর তার মধ্যে কি দেখছেন তার মধ্যে দেখছেন যে দেখুন এবং বলছে ডেলি বলছে যে কোনো কিছু প্রাণ হচ্ছে না কিন্তু একটা লোক এসে সেই যখন একটা কাগজে লিখে দিলেন সাথে সাথে কাজ হয়েছে এত লোক এতদিন বললো কিছু বললো তিনি দেখছেন যে অর্থাৎ সেই যোগ্যতা যদি না থাকে চাপরাস যদি না থাকে যোগ্যতা না থাকে তবে সে কথার কোনো গুরুত্ব নেই সেই জন্য দেখে অর্থাৎ এই যে কথাগুলো সেই জন্য বলছেন আর্যত আর শব্দাদি বিষয়ক জ্ঞান ভক্ত ভোগার আর্হতে তস্য বিষয়স্য উপলব্ধি খুব সুন্দর কথাটি বিজ্ঞানস্য শুদ্ধি আর শুদ্ধি এরপর তিনি বলছেন বিমুখ অর্থাৎ বিমুখ কথাটির অর্থ হচ্ছে আমাদের যে ইন্দ্রিয় যে ইন্দ্রিয়ের কথা আমরা বললাম সেই ইন্দ্রিয়গুলো যদি আপনার অধীনে না থাকে ইন্দ্রিয়গুলো যদি না আপনার কন্ট্রোলে থাকে আপনার যে সমস্ত ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসা আদি আর ত্বচা মনটা সেখানে যদি বলে মন বুদ্ধি চিত্ত অহংকার মনটা হট করে এখন বলে আছেন মন কোথায় চলে গিয়ে উপস্থিত মন যদি অন্য কোথাও চলে যায় সে মনটিকে যদি আপনার নিজের কন্ট্রোলে থাকে সেটাকে যদি কন্ট্রোল করার ক্ষমতা থাকে সেই যে ক্ষমতা সেটাকে বলছেন বিমুখ ইন্দ্রিয়গুলোকে সংযত করা ইন্দ্রিয়ের স্বভাব হচ্ছে বহির্মুখী ইন্দ্রিয়কে যদি সংযম করার যে ক্ষমতা সেটাকে বলছেন বিমো এটাই ঠাকুর বলছেন সকল ধর্ম সাধনের ক্ষেত্রে এগুলোর মূল ভাব ঠাকুর বলছেন তাকে লাভ করতে একটা ভাব আশ্রয় করতে হবে ভাব যদি ভাব না থাকে যার যেরকম ভাব তার সেরকম লাভ শাস্ত্র বলছেন ভাব যদি না থাকে আমি ঈশ্বরকে লাভ করব এই যে ইচ্ছা এই যে প্রকাশ একটি ভাব আশ্রয় করতে হয় শান্ত দাস সত্য বাৎসল মধুর এটা একটি ভাব আমার ভাব হচ্ছে আমার হচ্ছে বাৎসল্য ঠাকুর বারে বারে বলছেন আমার হচ্ছে বাৎসল্য ভাব বাৎসল্য বা আমার বালকের মতো আমি বাচ্চা ছেলে সে সর্বদা মা ছাড়া আর কিছু জানে না সর্বদা মায়ের সেই ভাবটি আমি ভগবানের ক্ষেত্রে ঈশ্বরের ক্ষেত্রে বা যে কোনো দেবতা বা দেবীর ক্ষেত্রে সেইরূপ ভাব আমার নিয়ে আসা শান্ত ঋষিদের ছিল তাদের অন্য কিছু ভোগ করার বাসনা ছিল না যেমন স্ত্রীর স্বামীকে নিষ্ঠা শান্ত ভাব ঈশ্বরের ক্ষেত্রে সেইরূপ আমরা দেখি এগুলো শাস্ত্রে যদি বৈষ্ণব শাস্ত্র দেখেন ভক্তি শাস্ত্র দেখেন অর্থাৎ এইরূপ যে ভোগ ঈশ্বরের প্রতি এরূপ যে ভালোবাসা এরূপ যে প্রয়োজনীয়তা খুব সুন্দরভাবে যদি আমরা দেখি সেইরূপ যদি প্রয়োজন অভাব বোধ আমাদের যদি সেইরূপ অভাব বোধ থাকে আমরা অনেক সময় খুব সুন্দর স্বামীজির রচনাগুলি যদি পড়েন সেখানে স্বামীজি বলছেন মানুষ যখন একটা কোনো মহিলাকে ভালোবাসে বা কোনো মহিলা হয়তো কোনো পুরুষকে ভালোবাসে তখন কি করে তারা বলে যে আমি একে ছাড়া বাঁচতে পারব না ওই স্বামী যদি মারা যায় বা স্ত্রী যদি মারা যায় আমি বাঁচব না মরে যায় কিন্তু আপনি দেখুন ওইটা ওই ভারটা কতক্ষণ থাকে কিছুদিনের থাকে একদিন দুদিন পরে দিব্যি বেঁচে থাকে অর্থাৎ এই যে মরে যাবার এই যে অভাব বোধটা এই বোধটা ঠিক না অর্থাৎ যেটা ছাড়া আমরা একদম বাঁচতে পারবো না এইরূপ যে সেটাই হচ্ছে ঠিক ঠিক প্রয়োজন সেটাকেই আমরা বলতে পারি যথার্থ প্রয়োজন সেইরূপ যদি ঈশ্বরের ক্ষেত্রে যে বা দেবতার ক্ষেত্রে বা ইষ্টের ক্ষেত্রে সেইরূপ যদি প্রয়োজনীয়তা থাকে সেইরূপ অভাববোধ যদি থাকে তখনই সেটাকে আমরা ঠিক ঠিক আমাদের জীবনের ক্ষেত্রে কাজে লাগাতে পারি আমরা বিভিন্ন বিভিন্ন উপমা আমরা দেখি শাস্ত্রের ক্ষেত্রে দেখি ধীরে ধীরে আমরা যখন ভক্তির ক্ষেত্রে দেখব এরপর ঠাকুর বলছেন শাস্ত্র বলছেন অভ্যাস ঠাকুর এই কথার মধ্যে দেখবেন এই অভ্যাসের কথা বারে বারে বলছেন শাস্ত্র বলছেন অভ্যাস বৈরাগ করবেন তন্নিরোধ অভ্যাস প্রতিনিয়ত অভ্যাস সতত চেষ্টা অভ্যাসের এত মহত্ব ঠাকুর খুব সুন্দর কথা মধ্যে বলছেন আমি কালীঘরে যাই আবার ঘরের সব ওইসব যে পর তাদেরকে নমস্কার করে ঠাকুরের দেখুন কি দৃষ্টান্ত কি সুন্দর উপমা অভ্যাস শাস্ত্রের কথাগুলো কত সহজ সরকার তিনি শাস্ত্র বলছেন এটা বলছেন না অভ্যাসের কি প্রয়োজন হচ্ছে সেটা বলছেন কিন্তু দেখিয়ে যাচ্ছেন বোঝানোর চেষ্টা করছেন কালীঘরে যায় সেখানে গিয়ে আশেপাশে যে সমস্ত পট আছে সেগুলোকে পরি নমস্কার নমস্কার করে কারণ কি তার উত্তরে কারণটা কি কারণটা খুব সুন্দর কারণ কি আমি এই যে এই কালীঘরে গিয়ে নমস্কার করি এটা দেখে অন্যরা করে এই যে আমি করছি দেখে অন্যরা করবে সেই জন্য তাদের একটা অভ্যাসে পরিণত হবে সেটার উপর জোর দিয়েছেন তাই সকলে করে তারপর অভ্যাস হয়ে গেলে তখন যদি না করতে তখন মন খুব সুন্দর কথা আপনি বলছেন তারপর অভ্যাস হয়ে গেলে যদি না করে তাহলে মন ফুসফুস করবে আমরা সংসারের দাস ঠাকুর বলছেন সংসারের দাস আমরা সেই জন্য আমাদের কিছু অভ্যাসের প্রয়োজন এই জন্য ঠাকুর বলছেন সদসদ বিচার মাঝে মাঝে নির্জন বাস মাঝে মাঝে আশ্রমে যাওয়া সেই জন্য ঠাকুর আরও বলছেন বাজে কথা না শোনা স্বামীজিও সেই জন্য বলছেন বাজে কথা না শুনে আমাদেরকে ঈশ্বরের কথা শুনতে হবে বাজে কথা না বলা ঈশ্বর বিষয় কথা যেখানে হয় সেদিকে যাওয়া বাজে পুস্তক না পড়ে ঈশ্বর বিষয়ক সদ্গ্রন্থ পড়া কথা স্বামীজি তার ভক্তিযোগে বলছেন এবং সাথে সাথে সঙ্গীতেরও যে কি গুরুত্ব সেটা আমরা এই ভক্তির ক্ষেত্রে দেখি সেই জন্য বলছেন ঠাকুরের সেই একই কথা বললেন বিবেক বৈরাগ্য সদসদ বিচার সৎ কি এবং অসৎ কি তার বিচার ঈশ্বরী সৎ ঠাকুর সহসরভাবে বুঝে দিচ্ছেন ঈশ্বরীয় সৎ নিত্য বস্তু আর সব অসৎ অনিত্য দুদিনের জন্য যে বোধ আর ঈশ্বরের অনুরাগ এই যে ঈশ্বরের প্রতি যে টান প্রয়োজনীয়তা তার প্রতি যে ভালোবাসা তার উপর টান ভালোবাসা গোপীদের কৃষ্ণের উপর যেরূপ টান ছিল এইরূপ যদি ভালোবাসা এরূপ যদি টান আমাদের মধ্যে থাকে তখনই সেই যে ভালোবাসা সেটাই ঠিক ঠিক ভক্তিতে পরিণত হয় সেটাকেই আমরা সহজ বলতে পারি ঈশ্বরের প্রতি ভালোবাসা বংশী বাজিল ওই বিপিনে তোরা যাবি কিনা যাবি বলক তোদের শ্যাম কথার কথা আমার শ্যাম অন্তরের ব্যথা তোদের বাজে বাঁশি কানের কাছে বাঁশি আমার বাজে হৃদয় মাঝে শ্যামের বাঁশি বাজে বেড়াও রা তোমা বিনা কুঞ্জের শোভা নয় ঠাকুর অশ্বপূর্ণ নয়নে এই গান গাইতে গাইতে কেশবাদী ভক্তদের বললেন রাধাকৃষ্ণ মানো আর নাই মানো এই টানটুকু না কি সুন্দর কথাটি বলছেন এই যে অনুরাগ এইরূপ যে ভালোবাসা সে ঈশ্বরের প্রতি এইরূপ যে টান সাকার উপাসনা করছে কি না করছে সেটা ইম্পর্টেন্ট না কিন্তু এইরূপ টান ঈশ্বরের প্রতি টান ঈশ্বরের প্রতি ভালোবাসা ভগবানের জন্য কিসে এইরূপ ব্যাকুলতা হওয়ার চেষ্টা করো এই যে ব্যাকুলতা আন্তরিকতা ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায় এখানে সাত আট রাতারের এতটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে তার যে ভাবটি সেইরূপ যে অনুরাগ সেইরূপ যে টান ঈশ্বরের প্রতি ভালোবাসা তার উপর ঠাকুর বারে বারে জোর দিচ্ছেন হ্যাঁ? সেই জন্য ঠাকুর বারে বারে এগুলো তিনি বলছেন বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয় সেই জন্য আমরা দেখলাম ঠাকুরের এই যে কথাটি সে কথাটির এত কত যুক্তি বিবেক বৈরাগ্য লাভ করে তবে ঈশ্বরকে পাওয়া যায় সংসার সমুদ্রে কাম প্রধানের কুমির আছে ঠাকুর এই কথা দেখবেন বারে বারে বলছেন হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না সাধারণ দৃষ্টান্ত আবার বলছেন এরকম একই বলছেন চারা গাছে প্রথমে বেড়া দিতে হয় ঠাকুরে দেখবেন প্রধানমন্ত্রী আরো কত সুন্দর সুন্দর উপদেশ দিয়েছেন উপমা দিয়েছেন এরপর সেই জন্য তিনি ফুটপাতের গাছ যখন চারা থাকে বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে প্রথম অবস্থায় বেড়া গুড়ি হলে আর বেড়ার দরকার থাকে না গুড়িতে হাতি বেঁধে দিলেও কিছু হয় না এই যে সমস্ত কথাগুলো আমরা দেখছি যে ঠাকুর সেই জন্য তিনি বলছেন কিন্তু খস করে জনক রাজা হওয়া যায় ঠাকুর বলছেন আবার সংসার করো সংসার করতে দোষ কি কিন্তু পরের জিনিসটা আমরা করলাম না সংসারে যে বলছেন কিন্তু যে কথাটি ঠাকুর বলছেন সেগুলো আমরা হয়তো করলাম সেই জন্য ঠাকুর আবার সেদিকেও আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন জনক রাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন সংসার থেকেও এক একবার নির্জনে বাস করতে হবে ঠাকুর দেখুন একই কথা তিনি আবার বলছেন সংসারের বাইরে এক লাগিয়ে যদি ভগবানের জন্য তিন দিনও কাঁধা যায় সেও ভাব এই কাঁদার কথা বারে বারে বলছেন ঠাকুর এই যে কাঁদার কথা আমরা বললাম নিজে যদি আমরা চেষ্টা করে দেখবেন পারবেন না হয়তো কাঁদতে পারবেন কিন্তু কাঁদতে তখনই পারবেন যদি একটা কোনো দুর্ঘটনা বা কিছু একটা চিন্তা করে তখন হয়তো কাঁদতে পারবে কিন্তু ঠাকুর তোমাকে দর্শন পাচ্ছি না চেষ্টা করে দেখবেন কত কঠিন কিন্তু ঠাকুর বারে বারে বলছেন তার জন্য তিন দিনও কাঁদে যায় সেও ভালো এমনকি অবসর পেয়ে একদিনও নির্জনে তার চিন্তা যদি করা যায় সেও ভালো লোকে মার ছেলের জন্য এক ঘটি কাঁদে ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো নির্জনে থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয় সংসারের ভিতর কর্মের মধ্যে থেকে প্রথমাস্থায় মন স্থির রাখতে অনেক ব্যাঘাত হয় ফুটপাতের গাছ একই কথা বারে বারে রিপিট করছেন ফুটপাতের গাছ প্রথম চারা থাকে বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে প্রথম অবস্থায় বেড়া রোগটি হচ্ছে বিকাল আবার যে ঘরে বিকারের রোগী সেই ঘরে জলের জ্বালা আচার তেঁতুল যদি বিকারের রোগীর আরাম করতে চাও ঘর থেকে ঠাঁই নাড়া করতে হবে সংসারে জীব বিকারের রোগী বিষয় হচ্ছে জলের জ্বালা বিষয় ভোগ তৃষ্ণা ঝল তৃষ্ণা আচার তেঁতুল মনে করলে মুখে জল সরে কাছে আনতে হয় না এরূপ জিনিস ঘরে রয়েছে জ্যোতিষস্তম্ভ তাই নির্জনে চিকিৎসা দরকার নির্জনে সে ঠাকুর সেটাকে বলছেন চিকিৎসা ঈশ্বরের কাছে প্রার্থনা করা নির্জনে গিয়ে ঈশ্বরের জন্য কাঁদা সেগুলোকে ঠাকুর বলছেন চিকিৎসা করা প্রয়োজন সেই জন্য আমরা দেখলাম ঠাকুর সেই জন্য বারে বারে এই সমস্ত জিনিসগুলো বলছেন সংসারে থাকতে গেলে এবং কেশব সেন আদি তারা যে সংসারে মানুষ তাদেরও তিনি সহজভাবে কত সুন্দর উপদেশ দিচ্ছেন আপনার লোক তা এরূপ হয়ে থাকে লবকুশ যে রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন অর্থাৎ এই যে প্রতিটি ক্ষেত্রে আমরা দেখছি ঠাকুর তিনি তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন ভক্তির যে কি মহানতা ভক্তি হচ্ছে যে যুবধর্ম সেটা বুঝে দেওয়ার ঠাকুর বারে বারে চেষ্টা করছেন সকলে আনন্দ করিতেছে ঠাকুর কেশবকে বলিতেছেন তুমি প্রকৃতি দেখে শিষ্য করো না তাই এইরূপ ভেঙে ভেঙে যা মানুষগুলি দেখতে সব একরকম কিন্তু ভিন্ন প্রকৃতি আমাদের মনে বা আমরা যদি দেখি শাস্ত্র সেরকম বলছেন আমাদের মধ্যে তিন তিনটি গুণের সমাহার থাকে সত্য রজ এবং তম এই তমের তিনটি যে প্রকার সেটাই হচ্ছে সত্তরতম সাম্যাবস্থা প্রকৃতি শাস্ত্র বলছেন সাংখ্যকারিকা সাংখ্য দর্শনে বলছেন এই তিনটি গুণ আমাদের মধ্যে আছে তার মধ্যে সত্যগুণ প্রধান সে মানুষটি কি হয় সৎ চিন্তা করে সৎ কাজ করে সৎ ভাবনা তার মধ্যে আমরা লক্ষ্য করি তার প্রতিটি ক্ষেত্রে সততার প্রকাশ করে এবং কিছু মানুষ আছে যারা কিনা কর্মযোগী কর্ম বিশ্বাস করে কর্মতেই ঝাঁপিয়ে পড়ে তাদের সব তাদের মধ্যে আমরা রাজস্বিকতার লক্ষণ দেখি এবং কিছু মানুষ আছেন যারা কে আছে খায় দায় এবং আরামপ্রিয় এই সমস্ত মানুষকে তারা বলছেন তামসিক তামসিক গুণ তাদের মধ্যে প্রধান দেখা যায় সেই জন্য ঠাকুর বলছেন ঠাকুরও সেই জন্য শাস্ত্রের যে সমস্ত গীতাকে আমরা দেখি কারো ভিতর সত্যগুণ বেশি কারো ভিতর রজগুণ বেশি কারো তমগুণ যদি সাত্বিক হয় সেই জন্য আমাদের দেখা উচিত যদি একটা মানুষ তামসিক হয় তাকে এই যে উপদেশ সেই তার জন্য আলাদা উপদেশ সেই জন্য ঠাকুর বলছেন তোমরা সেই সমস্ত না দেখে যাকে তাকে এই যে দীক্ষা দান সেই জন্য ঠাকুর যে গুরুর কে কি প্রয়োজনীয়তা গুরুর কি যোগ্যতা শিষ্যের কি যোগ্যতা সেটাও তিনি বলছেন শিষ্য অর্থাৎ একটা স্টুডেন্ট বর্তমান দিনে যদি কোনো কিছুতে চাকরি বাকরি বা পরীক্ষার ক্ষেত্রে কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান যদি না থাকে তো যোগ্যতা যদি না থাকে তবে সে পড়ার যোগ্য হয় সেই জন্য কোয়ালিফিকেশান শাস্ত্রের ক্ষেত্রেও সাধন ভজনের ক্ষেত্রেও আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রেও কোয়ালিফিকেশানের প্রয়োজন কোয়ালিফিকেশনের কি প্রয়োজন সেগুলো আমরা আগেও আলোচনা করেছি শিষ্যের কিছু গুণ প্রয়োজন অপ্রীতিন অকাম হতো যে শাস্ত্রবিদ্য গীতা বা বিবেক চূড়ামণিতে সেখানে গুরুর ক্ষেত্রে সমস্ত কথা বলছেন শিষ্যেরও কিছু যোগ্যতা থাকা প্রয়োজন শিষ্যের যদি সে যোগ্যতা না থাকে শিষ্য যদি না সে যোগ্য কোয়ালিফাইড যদি না হয় তবে তার ক্ষেত্রে এতে বিপরীত হওয়ার সম্ভাবনা লোক শিক্ষা দেওয়া বড় কঠিন যদি তিনি সাক্ষাৎকার আর আদেশ দেন তাহলে হতে পারে এই যে লোক শিক্ষা মানুষকে শিক্ষা দেওয়া সেগুলো যদি যোগ্যতা না থাকে সেগুলো যদি শাস্ত্র শাস্ত্র দ্রষ্টা না হয় তখন সেই সমস্ত কথার কোনো গুরুত্ব থাকে না এত জোর থাকে না সেই জন্য ঠাকুরও সেই জন্য বারে বারে বলছেন ব্রাহ্ম সমাজের যে সমস্ত কেশবচন্দ্র সেন বিজয় কৃষ্ণ গোস্বামী যারা উপস্থিত ছিলেন তাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছেন তাদের জীবনটিকে সৎ পথে চালিত করার চেষ্টা করছেন সেই জন্য তিনি ব্রাহ্মদেবকে উপদেশ দিচ্ছেন ব্রাহ্মদেব ব্রাহ্ম যারা ব্রাহ্ম সমাজে তাদেরকে উপদেশ দিচ্ছেন এবং উপদেশ দিচ্ছেন বর্তমান যুগ হচ্ছে ভক্তির যুগ কলিতে অন্নগত প্রাণ ভক্তি হচ্ছে সহজ সরল উপায় এর পরের ক্লাসে আবার আমরা আলোচনা করব এটা এটা বন্ধ